দেখতে পাচ্ছেন এবং বক্তব্য শুনতে পাচ্ছেন তাদের সামনে আজকে আমাদের খতবার বিষয়ে বেশ কিছু আলোচ্য রয়েছে কিন্তু যেহেতু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিরাট সমস্যা করোনা ভাইরাস বা কোভিড উনিশ যে কোনো নামেই একে নামাঙ্কিত করা হোক না কেন সারা সারা পৃথিবী এই রোগটা ছেয়ে নিয়েছে এই জন্য ডাক্তারদের পরামর্শ এবং সরকারি নির্দেশনা এবং জনগণেরও নিজস্ব আবেদন যেটা সেটি হল গণজমায়েত না হওয়া বেশি লোক একত্রিত না হওয়া তিন ফুটের কাছাকাছি না থাকা একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যসম্মত বিধি পালন করা যতটা সম্ভব হাত এবং ধৌত করার যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে তা বেশি বেশি ভৌত করা একজনের সাথে আরেকজনে মুসাফাহা না করা ইত্যাদি ইত্যাদি বহু ধরনের স্বাস্থ্যসম্মত বিধান ডাক্তার সাহেবরাও ঘোষণা করেছেন এবং বসবাসস্থল এবং বসার জায়গা মানুষের যেখানে মানুষ এই ওঠা বসা করে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জীবাণুমুক্ত রাখা ইত্যাদি ইত্যাদি বিধিবিধানগুলো আগের থেকে জারি ছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে যতটা সম্ভব তা পালন করছিল কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে দু একটি ভুল ত্রুটি হবে হয়ে গেছে বা হয়ে যাচ্ছে এটাকে অতটা আইনি ফ্রেমের মধ্যে নিয়ে যাওয়া এটার কোনো অবকাশ নেই এটা কোনো ছিল না নেই আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে মানবতা আইনের ঊর্ধ্বে ধর্মীয় বিধা বিধিবিধান এবং আবেগ সেটাও আইনের ঊর্ধ্বে কেউ ধর্মীয় আবেগের কারণে সীমালঙ্ঘন করছেন না খুব একটা সামান্য হয়ে গেলেই সেখানে চড়াও হতে হবে এমন কোন বিধিবিধান পৃথিবীর কোথাও নাই এবং আলহামদুলিল্লাহ দেশের মানুষ যথাসাধ্য আইন মেনে চলছে মানুষের যেরকম আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোরও ঠিক সেরকম মানুষের প্রতি নাগরিকদের প্রতি দিনের প্রতি ধর্মের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাবোধ রাখতে হবে শ্রদ্ধা এক দিক থেকে হয় না শ্রদ্ধাবোধ দুই দিক থেকেই হতে হয় কাজেই সবাই সবাইকে আমরা শ্রদ্ধা করব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে পরিস্থিতির যে নিয়ন্ত্রণ সেটাই হল ভালো কথা উত্তম কথা এবং সেটা অনেকটাই কার্যকর হচ্ছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যেরকম পার্থক্য আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষের মধ্যে পার্থক্য রয়েছে দুই দিক থেকে কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আশা করছি এটা আর যেন না হয় সম্মানিত উপস্থিতি খুব সম্প্রতি এবং যারা শুনছেন এই খোদবার আওয়াজ সম্প্রতি আইন পাশ হয়েছে বা ঘোষণা হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় ইসলাম ফাউন্ডেশন তার সাথে জড়িত রয়েছেন যে জুমার সালাতে দশ জনের বেশি উপস্থিত থাকবে না এবং অক্সিয়া সালাতে পাঁচ জনের বেশি নয় আলহামদুলিল্লাহ সর্বত্র এটা যথাসম্ভব কার্যকর হচ্ছে কিন্তু এতটা টাইট দর ঠিক হবে না যেটা সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে মানুষকে আইন মেনে চলতে হবে আইন প্রয়োগকারী সংস্থারও শ্রদ্ধাবোধ এবং সম্মান থাকতে হবে আশা করি দুপক্ষ থেকেই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তবে হানাবি মধ্যে একটি বিধান আছে চল্লিশ জন থাকতে হয় বিশাল মসজিদ ফাঁকা জায়গা আছে আশা করি আলেম সাহেবরা থেকে একটি বিবেচনায় নেবেন আরেকটা বৈঠক করবেন মসজিদে ব্যাপক জায়গা বিশাল জায়গা রয়েছে ফাঁক ফাঁক করে বসা সম্ভব আইন মেনেই কমপক্ষে চল্লিশ জন এই ব্যবস্থা করা যথেষ্টই সম্ভবপর আর যদি একটা মসজিদে জামাতও করতে হয় ছোটখাটো জামাতও ইমাম থাকেন মোয়াজেন থাকেন খাদেম থাকেন মোতাওলে থাকেন আশপাশের একান্ত ব্যক্তি থাকেন সেখানে দশ জনের কম কোনো অবস্থাতেই ঐক্যা সম্ভবপর হয় না আশা করি এটা সরকার ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা পুনর্বিবেচনায় নেবেন যাতে সেটা সুন্দরভাবে বাস্তবায়িত হয় এবং কারো মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট এবং সমস্যা না থাকে সম্মানিত উপস্থিতি এবাদত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবাদত মানুষ বানাতে পারে না কিন্তু সবচেয়ে সমস্যাপূর্ণ বিষয় হয়ে গেল যে এবাদত মানুষ বানানো শুরু করেছে এই করোনা ভাইরাসকে নিয়ে একটা সাইড আমার আলোচনার বিষয় রয়ে গেছে সেটা হলো কুসংস্কারের ডাইরেক্ট যেগুলো হয়েছে আজাব গজব কুসংস্কারের কারণেও আসে আজাব গজব বেদাতের কারণেও আসে আজাব গজব সীমা লঙ্ঘনের কারণেও আসে গত দুই জুমার আগের বৃহস্পতিবার নোয়াখালীতে এবং ফেনীতে বৃহস্পতিবার সাড়ে দশটার সময় ইমাম সাহেবেরা এবং এলাকার কিছু ধর্মীয় লোকজন যাদেরকে নিজেরা ধর্মীয় লোক মনে করেন তারা ঘোষণা দিলেন যে সকল জায়গায় যে যেখানে আছে সেখান থেকে আজান হবে আজান তো হয় সালাতের জন্য আজান তো হয় সন্তান প্রসব হলে আপনারা কি উপলক্ষে আজান দিলেন ওনারা বলছেন রেজবি সাহেবের কোন কিতাবে নাকি আছে যে বিপদ আপদ গজব হলে আজান দিতে হয় রেজবি সাহেব হোক আর মুসলিউদ্দিনই হোক আর দুনিয়ার যে কোনো আলেম ফাজেলের নাম ধরেই হোক বা ধর্মীয় নেতা হোক তারা কি শরীয়ত বানাতে পারে তারা দিন বানাতে পারে তারা কোনো এবাদত বানাতে পারে তারা কোনো নিয়ম বানাতে পারে সাড়ে দশটার সময় কোন রক্তের আদান দিলেন সাড়ে সাড়ে সাড়ে দশটার সময় নোয়াখালী আর ফেনীতে কয় ডজন বাচ্চা জন্মগ্রহণ করেছে কি উপলক্ষে আদান দিলেন কোন এক ব্যক্তির কিতাবে আছে তিনি আল্লাহ নওজুবুল ইবনে জালিক তিনি যে রাসুল নওজুবুল ইবনে জালিক এই যে আজান দিতে হবে বিপদ আপদ আসলে বা করোনা ভাইরাস আসলে এর দলিল আপনারা কোথায় পেলেন গত রাত্রে বিভিন্ন মসজিদে খোতবা হলো আল আলোচনা হলো আজকে খোতবা হবে কিনা জানি না খোতবা আপনাদের দিতেই হবে আজান দিতেই হবে মসজিদ বিরান করা যাবে না সরকারকে ধন্যবাদ যে মৌলিক বিষয়টা ঠিক রেখেছেন আজান হতেই হবে এবং খোদবা হতেই হবে জামাত যে কোনোভাবে হতেই হবে মসজিদ বিরান করা যাবে না না হলে পুরা উম্মত গুণাগার হবে এলাকার পুরা লোকজন গুণাগার হবে পাপি হয়ে যাবে মুসলিম বিশ্ব তাদের নেতৃত্ব হারিয়েছে তাদের দুর্বলতার কারণে মধ্যপ্রাচ্যের কোন কোন মসজিদ নিজেরাই বন্ধ করে দিয়েছেন এখান থেকেই ফুটে ওঠে তারা মুসলিম বিশ্ব কেন পৃথিবীর নেতৃত্ব কেন হারিয়েছেন এতই প্রাণের ভয় এতই আতঙ্ক আপনাদের মুসলিম বিশ্ব মনে করে যে আরবের আমাদের প্রতিনিধি আপনারা আগেই মসজিদ বন্ধ করে কোন কোন জায়গায় আজানে কামত বন্ধ করে দিয়েছেন কোন কোন দেশ এই জন্য নেতৃত্ব হারিয়েছেন আপনারা ভীরু আপনারা ভীতু আপনারা দায়িত্বহীনহীন আপনারা কাণ্ড জ্ঞান সম্পন্ন শরীয়তের বিধিবিধান আজান দিয়ে কয়েকজন মিলে জুমা জামাত বাঁচিয়ে রাখলে আপনাদের কি সমস্যা হতো সেই জন্য নেতৃত্ব চলে গেল তুর্কিস্তানে কয়েকশো বছর তারা শাসন করেছে এক কোটি বর্গ মাইল শাসন করেছিল নেতৃত্ব যদি আল্লাহ করে বাংলাদেশে হয়তো মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে পারে মানে এখনো পর্যন্ত তারা ধর্মীয় নীতিগুলার মৌলিকতা ঠিক রেখেছে সৌদি আরবও ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ সেখানে তাদের আকিদা আমল শিক্ষা দীক্ষা অনেক উঠতে রয়েছে তাদের তারা মোটামুটি নেতৃত্ব দিতে পেরেছেন কিন্তু এত ভীরুতা যদি হয় এত ভীত সন্ত্রস্ততা যদি হয় আগেই যদি দরজা তালা লাগে দিয়ে হয় বাংলাদেশের আগে ভারতের আগে পাকিস্তানের আগে তো এটা তো এটা গ্রহণযোগ্য নয় এটা সারা বিশ্বের কাছে আমরা বলে দিতে চাই এটা গ্রহণযোগ্য নয় যতটুকু অবকাশ আছে অতটুকু তো আপনারা করবেন তারপরে যা হয় তা হবে দলিলের রয়েছে আল্লাহ সাল্লুকুর রেহান তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো করতেই পারেন যারা আসবেন তাদের জন্য দরজা আগেই বন্ধ করে রাখবেন এটা রাইট না এটা শরীয়তের বিধিবিধান নয় সম্মানিত উপস্থিতি আজান দেবেন মসজিদে আজান ঘরে কেন শুনলাম যারা যারা আজান না দিয়েছে তারা তাদের উপর আবার চড়াও হয়েছেন মানে বেদাত করার জন্য তারা সম্মিলিত হয়ে ঘরে ঘরে আক্রমণ চালিয়েছে অথচ মসজিদ থেকে দোয়াগুলো পড়ে দিলে পারতেন সকল মসজিদ থেকে একটা দোয়া শোনা যায় না যে তোমরা তিনবার কুল হল্লাহ ওয়াহাদ পড়ো তোমরা তিনবার কুল আউজুবে রব্বেন নাস পড়ো তোমরা তিনবার কুল আউজুব রব্বেন ফালাক পড়ো যেটা আল্লাহ নবী পড়তে বলেছেন জানিয়ে দিলেই হয় মাইক দিয়ে আপনারা এটা পড়ুন নিজেরা নিজেরা কোন মসজিদ থেকে আওয়াজ আসতেছে না আমি কান পেতে থাকে যে সুন্নত কথাটা ইমাম সাহেবরা আলিম সাহেবরা জানিয়ে দিচ্ছেন কিনা কোন মসজিদ থেকে এই দোয়া আসতেছে না ওসমান রাজিয়াল্লাহ তালানু থেকে পরিণত যে বিপদ আপদ মুসিবত যদি আসে বালা আসে তাহলে তিনবার এই দোয়াটা পড়তে হয় যে তিনবার এই দোয়াটা পড়তে হয় দোয়াটা হলো ওসমান রাজিয়াল্লাহ তালানু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম তিনবার এই দোয়াটা পড়ার কথা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من البرص والجنون والجذام وسيء الاسقام আরো কত দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এর আগের দোয়া জুমায় কিছু আলোচনা করেছিলাম কিন্তু মসজিদগুলা নীরব আজান দিতে বলছে সুন্নত দোয়া যা তা পড়তে বলছে না কেননা হুজুররা ওই তালেই নাই অথচ কালকে রাত্রে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ঠিকই হুজুররা যে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে ঠিকই ওয়াজ শুরু করে দিয়েছেন যেহেতু বেদা বেদাত এত মিষ্টি বেদাত এত মহব্বতের বেদাত এত সুখের এক শ্রেণীর হুজুরদের জন্য কেননা ওই দিয়েই তারা বেঁচে থাকেন ওটাতে নিজেদের আবিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন সেটা তাদের ভালো লাগে না যুগ যুগ ধরে নিজেদের আবিষ্কার যেটা সেটাই তাদের ভালো লাগে ইওয়াজ করছেন তবে ওয়াজ অনেক সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টাকা কিছুটা সংশোধন করেছেন এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ আগে যেভাবে বলতেন যে সারা রাত প্রতি রাকাতে এক হাজার রাকাত পড়তে হবে না কয়শো রাকাত পড়তে হবে তা তো আমাদের ভালো করে জানাও নেই প্রতি রাকাতে দশবার কুলহু আল্লাহ পড়তে হবে যাতে আলফিয়া সালাত পড়তে হবে সালাত রাগায়েব পড়তে হবে গাজালি কোন যুগে বলে গেলেন আর উতুল কুলুবের মধ্যে কখন মাক্কি বলে গেলেন সেই হিসাবে এটা কিন্তু খুব প্রচলন ছিল সন্ধ্যার সময় গোসল করতে হবে যত ঠান্ডাই থাক না কেন মাথার চুল দেয়া আস্তে আস্তে টপ টপ করে ফোটা ফোটা পানি পড়বে আর গুড়া নাকি ঝরে যাবে আর রাত্রে একেবারে প্রতি রাখাতে দশ বার করে কুলহু আল্লাহ হাত করে আলফিয়া পড়তে হবে এইটা ছড়িয়ে দিলেন দিতেন রাত্রে কবর জিয়ারত করতে হবে এই রাত্রে কবরবাসীর গুনাহ মাফ হয় তারপরে কবরে কবরে তারা ঘুরতেন এই সকল ওয়াজ চলত এক সময় মানুষ এই সকল আমলও করত এখন অনেকটা কমেছে এখনকার ওয়াজে শুনতেছি আপনারা মেহরবানি করে এগুলা করবেন না এগুলা শরীয়তে নাই আমরা বলি যে কিছু কিছু করে অভ্যাস করুন ভিক্ষুক এসেছে আগের তো যদি দিয়েছে ছাই মাগো ছাইটা অভ্যাস করেন এরপরে চাউলও আসবে ইনশাআল্লাহ একটু তো বাদ দিচ্ছেন আশা করি বাকিটুকুর সংশোধনও আপনাদের মতো হয়ে যাবে কিন্তু লেজুর যেটা জোড়া দিচ্ছেন হাদিসের মধ্যেও থাকতে আসতে চাচ্ছেন নিজেদেরটুকু আবার ছাড়তে চাচ্ছেন না যা আমি অবজার্ভ করছি সেটি হলো এখন এই পর্যন্ত নেমেছেন অনেকেই সেটা হলো হাদিস একটা হাদিস সহি আছে একটা হাদিস সহি আছে সেটা হলো আল্লাহ ওয়াহদাউলা শরিকা লাহু এই এই রজনীতে অর্থাৎ সাবান মাসের চোদ্দ গত রাত্রি যেটা ইসলামী শরীয়তে রাত আগে আসে চোদ্দ তারিখ গিয়ে রাত যখন আসলো তখন পনেরো তারিখ পড়ে গেল লাইলাতুন নিসপিমিন সাবান হয়ে গেল ওই রাত্রিতে আল্লাহ শেষ রাত্রিতে নেমে আসেন কিংবা অন্যান্য বর্ণনা এসেছে এই রাত্রিতে পাক সবাইকে ক্ষমা করে দেন কিন্তু মুশরিককে ছাড়া এবং হিংসুককে ছাড়া আরো কোন কোন রাওয়ায়তে এসেছে আত্মহত্যাকারী ছাড়া তিন ব্যক্তি এই রাওয়াজটা বিভিন্ন কিছু ঘুরে ফিরে হাসানলে গাইরি হয় কোনটা মুসনাদ আছেন একটু জৈব কোনটা মুরসাল আছে মুরসাল সাহি সব মিলে এইটা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য কিন্তু তার মধ্যে কোনো আমলের কথা নেই রাত্রে কি আমল করবেন দিনে কি আমল করবেন স্পেশাল কোনো আমল আছে কিনা এমন কোনো আমলের উপরে লাইলাতুন নিসফি শাবান এবং পরের দিনে কোনো আমলের ব্যাপারে কোনো ইবাদতের ব্যাপারে আসমানের নিচে জমিনের উপরে কোনো গ্রহণযোগ্য হাদিস নেই পরিষ্কার কথা আল্লাহ পাক মাফ করেন সব রাত্রিতেই মাফ করেন ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সহিউল বুখারীর হাদিস কিতাবুত তাওহীদ সহ অন্যান্য জায়গায় এসেছে সহি মুসলিমও এসেছে আল্লাহ তবারক তাআলা শেষ রাত্রিতে নেমে আসেন শেষ রাতে শেষ আকাশ নেমে আসেন প্রত্যেক রাত্রের যখন তিন ভাগের এক ভাগ অবশিষ্ট থাকে তখন ইয়ানজিলুল্লাহু তাবারাকা তাআলা ইলা ইলা إلى سماء الدنيا حين يبقى الثلث الليل الأخير রাত্রে তিন ভাগের এক ভাগ যখন অবশিষ্ট থাকে ওই সময় আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতেই নেমে আসেন শেষ আকাশে তারপরে ডাকতে থাকেন কে গুণা মাফ চাও আমি গুণা মাফ করে দেব তার রেজেকের সমস্যা আছে রেজেক চাও আমি রেজেক দিয়ে দেব কে অসুস্থ আছো অসুস্থকে মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দেব যারা করোনা ভাইরাস অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তারা তো ওষুধ খাচ্ছেন যাই খান না না খান কত সতর্কতা অবলম্বন করছেন রাত্রে তিন ভাগের এক ভাগে উঠুন তখন আল্লাহর কাছে চান আল্লাহ তুমি এটাতে মুক্তি দাও তুমি পাঠিয়েছে তুমি মুক্তি দাও না রুগীরা কি তা করছেন রুগীদের কাছে কি সে বার্তা যাচ্ছে সতর্কতার বার্তা যত যাচ্ছে চিকিৎসার বার্তা যত যাচ্ছে পরিচ্ছন্নতার বার্তা যত যাচ্ছে একটা জিনিস কথা কোন জায়গা থেকে যাচ্ছে শরীয়তের কথা কোন জায়গা থেকে যাচ্ছে যাচ্ছে না তো এখন তারা যারা যোগ করছেন যেহেতু এখানে আছে আল্লাপাক মাফ করে দেন সুতরাং রাত্রে এবাদত করবেন রাত্রে এবাদতের কথা বলা হয়নি আল্লাপাক মাফ করবেন তিনি মাফ করবেন আপনাকে আলাদা কোনো এবাদতের বিধান দেওয়া হয়নি এখন আবার এর সাথে যোগ করছেন যে এটা পরের দিন যদিও সিয়াম সাবেক হয় না কিন্তু করলে সমস্যা কি এই পর্যন্ত এইভাবে কথা বলছেন এখন তিন দিন তেরো চোদ্দ পনেরো এমনিতেই বিধান আছে আপনারা তিন দিনও রাখতে পারেন আবার একদিনও রাখতে পারেন তার মানে তিন দিন এদিকেও যাচ্ছেন আবার ওই যে একদিন হবে বরাতের রোদা ওইটাও আর ভুলতে পারছেন না কৌশল করে আবার নিজেরা ওটাও বলছেন যাই হোক এখন একটা ঠান্ডার মধ্যে চলে আসছেন এমন একটা ঝাপসার মধ্যে চলে আসছেন এই ঝাপসাটা যখন কেটে যাবে খুব সীমিত সময়ের মধ্যে ইনশাল্লাহ স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিধানই ইনশাল্লাহ বাস্তবায়িত হবে সময় তো উপস্থিতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস ফাকাতু লাইলাতান আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এক রাত্রিতে আল্লাহ নবীকে হারালাম মিথারায় নাই বেড়ে গেলাম বাকিতে যে দেখে নবী সাল্লাম দোয়া করছেন জিজ্ঞাসা করলাম যে কি করছেন আমি মাঝখানে একটু আর বললাম না সংক্ষেপ যে প্রয়োজন ওইটুক বল আল্লাহ বলে শোনো আয়সা আজকে রাত্রে এত সংখ্যক মানুষকে আল্লাহ পাক মাফ করেন এত সংখ্যক মানুষকে মাফ করেন কাল গোত্রের যত ছাগল ছাড়া আছে তাদের গায়ে যত লোভ আছে ওই পরিমাণ মানুষের গুণ আল্লাহ পাক মাফ করেন বলার সাথে সাথে সুবহান আল্লাহ কিন্তু কালকে লক্ষ্য করলাম বেশ কিছু মসজিদ থেকে এই হাদিস বর্ণিত হয়নি আগে এটা বর্ণিত হতো আর সুবহান আল্লাহ রব করে যেত কিন্তু এখন বেশ কিছু আলেম এটা বাদ দেওয়া শুরু করেছেন এই বর্ণনার করেন না কেননা ইয়াহিয়া ইবনে আবি কাসির হাজ্জাজ ইবনে আত্তা ইয়াহিয়া ইবনে আবি কাসিরের কাছে শুনেন নাই ইয়াহিয়া ইবনে আবি কাসির ওরওয়াত থেকে শুনেন নাই ওরওয়াত আর খালা আয়েশার থেকে বর্ণনা করেছেন সনদ মুনকাতে মাকতু দুই জায়গায় ইমাম তিরমিজি নিজেই উল্লেখ করেছেন এই বিবরণ তিনি নিজেও বলেছেন সাইদ এবং ইমাম বুখারীর বর্ণনা বর্ণনাতে বলছেন ইমাম বুখারীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই হাদিস প্রসঙ্গে ইমাম বুখারী বলেছেন জাইদ কেননা সনদের মধ্যে হাজ্জাজ ইবনে আব্দা ইয়াহিয়া ইবনে আবি কাসিরের কাছে শুনেনি ইয়াহিয়া ইবনে আবি কাসির ওরওয়ার কাছে শুনেনি সুতরাং এটা গ্রহণযোগ্য না কিন্তু টুপি মাথায় দিয়ে আতর গোলাপ লাগে বিভিন্ন চেহারা ধরে ধরে হুজুরের টিভিতে এসে এসে এইটা বলছেন আর মহারান্না সুবহানাল্লাহ বলে একটা বাতিল একটা মিথ্যা সমর্থন নিয়ে যাচ্ছেন দুটি বর্ণনা আলী রাদিয়াল্লাহু থেকে যখন লাইলে তো মিন সাবান আসে সাবান মাসের অর্ধেক যখন এসে যায় সন্ধ্যার সময়ে আল্লাপাক আসমানে নেমে আসেন তিনি ডাকতে থাকেন কে গুনামাপ চাও গোনামাপ চাও ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে ওগুলা আর লাইলহা রাত্রে দাঁড়াও এবং দিনে সিয়াম পালন করো এই বর্ণনা মৌজু আবু বকর আবদুল্লাহ সে হলো মিথ্যাবাদের আদি সে বর্ণনা মিথ্যুকের বর্ণনা এটা সম্পূর্ণ জাল এবং বানাও এইটার উপর ভিত্তি করে রাত্রে সিয়াম পালন করা দিনের রোজা রাখে আরেকটা আলী রাজিয়াল্লাহ তাআলা হতে বর্ণিত যে ব্যক্তি এই রাত্রে সিয়াম এই দিনে সিয়াম পালন করলো তার অতীত ষাট বছরের এবং ভবিষ্যৎ ষাট বছরের গুণা মাফ হয়ে যায় ইমাম এবনুল জাউজি এটা উল্লেখ করে বলেছেন একেবারে যাহা জাল পচা জাল বানা উঠে এটার উপর ভিত্তি করেও সিয়াম পালন করছেন অনেকেই তারপরও রাত্রে জাগরণ করছেন এবং তিনি সিয়াম পালন করছেন আমি অনুরোধ করব যে না কোনো এবাদত সাবেত হয় না আহলে হাদিসরা কেউ কেউ বলেছেন ওই হাদিসটা আল্লাহবাক সবাইকে মাফ করেন কিন্তু হিংসুক এবং মুশ্রেক ছাড়া এইটুকু রয়েছে এইটুকু মোটামুটি ভাবে হাসাল্লে গাইরে হওয়ার সম্ভাবনা আছে কোনো এবাদত সাবের হওয়ার কোনো বিধান এখানে নেই কাজে এটা ইগনোর সম্পূর্ণরূপে এটা একেবারে বাদযোগ্য কিন্তু যেটা হলো আইজামে বিদ তিন দিনের শ্যাম পালন করবেন আইজামে বিদের নিয়ত করবে করে নেসকু সাবানের নিয়ত করে না কোরআনও বিকৃতি করা শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুল্লা মুনদিরিন হামিম আল্লাহ এর অর্থটি তিনি ভালো জানেন ওয়াল কিতাবিল মুবিন এই প্রকাশ্য স্পষ্ট কিতাবের কথা ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল মুবারাকাহ আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি একটি পবিত্র ইন্না কুন্না আমরা এই কিতাবের মাধ্যমে মানুষকে সতর্ক করি সতর্ক করে সৎ কাজ করো সতর্ক করে অসৎ কাজ করো না সতর্ক করে জান্নাতের জন্য প্রস্তুত হও সতর্ক করে জাহান নামের কাজ করো না ইউসাফ কুল্লু আমরা থাকেন এই রাত্রে প্রতিটি আল্লাহর কাছে বিধিবদ্ধ তার শরীরের বিধান সেটাই এই রাত্রে বঞ্চিত হয় বন্টন করা হয় একরেমার থেকে বর্ণন একটি রয়েছে যে এটা হলো রায়তুসমিন শাহবান কিন্তু এটা জাল এটা গ্রহণযোগ্য নয় কোরআনের বিপরীতে শাহরুরা মাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন এইটা ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কোরআনের বহু আয়াতের বিরুদ্ধে এটা বহু হাদিসের বিরুদ্ধে এটা সুতরাং একজন তাবেঈর একটা কল মাত্র যেটা অসমর্থিত সূত্রে রয়েছে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না ইমাম ইবনে কাসির বলেছেন কোরআনের এই আয়তের ব্যাখ্যা ভাগ্যরোজনী বলতে কেউ যদি বুঝায় যে সাবানের মাসের মধ্যরাত্রে সে এই মরুদ্যানকে দূরে ঠেলে দিল অর্থাৎ তার ছাগল ভাড়া নিয়ে সে যাবে মরুদ্যানে যেখানে ঘাস আছে সেই ঘাসলা জায়গায় না নিয়ে সে ইচ্ছায় করেই হোক বা ভুল করে হোক সে চলে গেল মরুভূমিতে মরার জন্য যেখানে ঘাসও নেই পানিও নেই নু যা হলো তুমি কাছে আয়াতে এই তাফসিরে এখানেই বলেছেন সূরা দোকানে সে ব্যক্তি গরুর যেখানে ঘাস আছে পানি আছে সেটাকে দূরে সরিয়ে দিয়ে সে চলে গেল ডেজার্টের মধ্যে মরুভূমির মধ্যে গরু ছাগল পশু পাখি পশু নিয়ে মরার জন্য চলে গেল যে এটাকে লাইলাতুল কাদর রমজান মাসকে এড়িয়ে গিয়ে চলে গেল লাইলাতুল মিস্টিমিন সাহবানে সে মরুদ্যান বাদ দিয়ে মরুভূমিতে ঢুকে পড়লো মরার জন্য তার বাঁচার আর কোনো উপায় নেই এটাই কাসিরের কথা তার তফসিরিটা এটা সম্মানিত উপস্থিতি এই গেল বেদাত দ্বিতীয় আসতেছে যেটা বেদাত কিন্তু কুসংস্কার চেয়েও মারাত্মক যেটা বৈশাখী বৈশাখী বৈশাখী আগে ছিল না এই উনিশশো আশি সালে সেটার আবিষ্কার বাদশাহ একবার এই দেশ সহ যখন শাসন করত দিল্লি থেকে বঙ্গ সহ তখন সে খাজনা তুলত এই সময় খাজনা তোলার বিধান ছিল তার লোকেরা অত্যাচার করে খাজনা তুলত মানুষের কাছ থেকে সেইটা আস্তে আস্তে হাল খাতায় রূপান্তরিত হলো আমাদের দেশে হাল খাতা আমাদের বৎসরে যে সকল বাকি টাকে থাকে দোকানদাররা ওই দিনে কিছু মিষ্টি বসে মানুষ এসে বাকি পয়সাগুলো দিয়ে যায় আর মিষ্টি খেয়ে যায় তিন পুরা চৈত্র এবং বৈশাখ জুড়ে ছোটকালে দেখতাম গ্রাম এলাকায় কোনো কোনো এলাকায় মেলা হতো যেহেতু কাজকর্ম কিছু থাকতো না খেতে থাকতো শুধু ঢিল ঢিলা পরে থাকতো তখন আর কি করা বিকালে একটু মেলার আসর দিত একটু জুয়া খেলা হতো একটু গরু দোর হতো একটু ঘোড়া দৌড় হতো একটু আনন্দ ফুর্তি তারা করতো এই পর্যন্তই ছিল মেলা বলতে আর হিন্দুরা সেটা চৈত্র সংক্রান্তি পালন করতো তাদের একটা পূজার চরক পূজা টুজা নানান কিছু কি কি করতো সেটা ছিল তাদের পূজার সাথে সম্পৃক্ত এই পর্যন্ত এখন সারা বাংলাদেশ বৈশাখ জ্যৈষ্ঠী মাস সম্পূর্ণরূপে ফসলে ভরা খেতে কাদা পানি খেতে ফসল কিসের বৈশাখী আপনারা শহরের কয়জন ফুর্তি করেন আনন্দ করেন আপনাদের এখানে আয় আছে ছাত্ররা বাপের খায় আর জঙ্গলে লাদায় তারা তো নিজেদের উপার্জন করতে হয় না কেউ কোনো কষ্ট করে উপার্জন করে শহরের মধ্যে আপনারা বৈশাখী খুব চালিয়ে দিয়েছেন কিন্তু গ্রাম এলাকায় বৈশাখী নেই করবে কোথায় সকল খ্যাত ফসলে ভরা সম্মানিত উপস্থিতি উনিশশো সালে বাঙ্গালের নতুন অনুষ্ঠান আসলো এর আগে আর এই অত্যাচার হাজনা তোলা নিষ্পেষণটাকে আমরা কোনো জাতীয় দিবস হিসেবে করতে পারি এটা বাঙ্গালের কোনো দিনই না এটা বাচ্চা একবারের করা কিন্তু সংস্কৃতিক কর্মী আছে একদল তাদের কাজই হলো এগুলা বেদাতিদের কাজ হলে বেদাত বানানো সংস্কৃতিক কর্মীদের কাজ হলো ফালতু ভুয়া এক একটা কিছু বানায় সমাজে ছড়ানো এই দুইটা একই জাত একটা করে ধর্মের নামে আর ওনাদের একটা সংস্কৃত কর্মী একটা সাইজ হয়ে বসে বসে ইবলিশ শয়তানের সাথে মিটিং করে কি কি ফাজলামি ফাতলামি ফাতরামি এই সমাজের বুকে চালিয়ে দেওয়া যায় এই দুই দল একই কায়দার এবং দুই কাজ একই মাসে চলে একদিকে সবে বরাত আরেকদিকে বৈশাখী আল্লাহর হাজার শুক্রিয়া এবার আল্লাহ পাক নিজেই বন্ধ করে দিয়েছেন আর যেন এটা প্রকাশ্যে মাঠে না আসে গত জুমায় আলোচনা করেছি এরাউনাল কারা বাইনা জাহারানিহিম পাপাচার যদি প্রকাশ্যে হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় গোপনে কত পাপাচার ঘরে টরে হয় ওটার জন্য আল্লাহ পাক সাধারণত গজব নাজেল করেন না কেন ওরা বিদ্রোহ করে না পাপও করে ভয়ও করে ভয় করে বলেই আড়ালে করে তাই বলে পাপ করা জায়েজ আমি তা বলছি না ওদের কিছুটা ভয় আছে আল্লাহর যারা প্রকাশ্যে করে মাঠে করে মুখর বানায় স্লোগান দেয় রাত দিন ব্যাপী নারী পুরুষ মিলে মাঠে গান করে ওরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে ওরা প্রকাশ্যে পাপাচার করে প্রকাশ্যে শয়তানি করে প্রকাশ্যে নোংরামি করে এটা আল্লাহ বাঘ বরদাস্ত করেন না যেহেতু প্রকাশ্যে তুমি বিদ্রোহ করছো প্রকাশ্যে তুমি পাপাচারের মহড়া দিচ্ছ প্রকাশ্যে তুমি কিছু মনেই করছো না তুমি অবহেলা করছো আল্লাহ পাকে এই অহংকারকে পছন্দ করেন না সরকারের দৃষ্টি আকর্ষণ করো যেহেতু এটা বাঙালির নিজস্ব কিছু নয় এটা বাচ্চা আকবরের অত্যাচারের খাজনা তোলার বিষয় এটা এই দেশে এইভাবে অনুষ্ঠান জাতীয় অনুষ্ঠান ছিল না তিন এটা প্রকাশ্য পাবাচার আল্লাহ রাগান্বিত হন এটা একটা গজবের কারণ সুতরাং আগামী বছর আশা করি এটাকে সরকারি দিবস হিসাবে যেন না চলে এইভাবে এটাকে সংকুচিত করার যত ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করবেন না হলে আল্লাহ এখানে রাগান্বিত আল্লাহ এখানে নারাজ আকুল কৌলি হাজার ওস্তাকুলি কুসংস্কারের আরো কতগুলো ধারা রয়েছে ভারতে চালিয়ে দিলেন সরকারিভাবে ঘরে ঘরে তোমরা থালা বাজাও টনটন টনটন করে গোটা ভারতের ঘরে ঘরে থালা বাসন কাঁসা বাজাইলেন করোনা গেল না এখন আবার ঘোষণা হয়েছে যে ঘরে ঘরে কোনো একদিন রাত্রে নয় মিনিট পর্যন্ত বাতি জ্বালিয়ে রাখতে হবে তাও যদি করোনা সরে যায় একেবারে জাতীয়ভাবে ঘোষণা থালা বাসন বাজাইলেন অনেক গেল না এখন আবার বাতি জ্বালাইতে হবে দুইটা দুই জিনিস যতটুকু আমরা জানি সেটা হলো থালা বাসনের আওয়াজ শুনে কু দেবতা ভয় পায় ঘরে ঘরে যখন থালা বাসনের আওয়াজ হবে কু দেবতার দৃষ্টি তখন সরে যাবে খারাপ দেবতা তখন দেশের থেকে বিদায় নেবে করোনা একটা খারাপ দেবতা এই দেবতার কারণেই কাজে থালা বাসন বাজে আওয়াজ করো যেরকম ছোটকালে দেখতাম লিচু গাছে এই আমরা এই বান্ধব তিন বান নিতাম মাঝখানে একটা কাঠ দিতাম ঘরে বসে টান দিতাম বাদুর দৌড়ে চলে যেত দক্ষিণ এলাকায় বোধহয় করে সুপারির বাগানে সুপারির বাগানে ঠকঠক ঠকঠক করে বাদুর চলে যায় এইরকম দুষ্ট দেবতা এই থালা বাসনের আওয়াজ শুনে ঠং ঠং ঠং আওয়াজ শুনে এ চলে যাবে নরেন্দ্র মোদী মহোদয় করলেন একজন শিক্ষিত মানুষ দেশের প্রধান এখন দ্বিতীয় যেহেতু গেল না তখন বুঝে নিলেন যে এটা তাহলে একটা ভালো দেবতা হবে এটাকে তাহলে আগুন যা স্বাগত জানাই বেদের প্রথম শ্লোকে হল অগ্নি মিলে পুরোহিতং আগুন হলো তাদের প্রধান দেবতা আগুন যেমন দেবতা আগুন তেমনি দেবতাদেরকে আহ্বান করে আগুন দিয়ে আবার যজ্ঞ করতে হয় যজ্ঞ মানে হলো যেটাকে দেবতার উদ্দেশ্য নিবেদন করা হয় সেটা গরু হোক মোনা গরু তো জবাই করবে না আগে গরু জমা করা বেদে জায়েজ ছিল পরে তারা না জায়েজ করে নিয়েছেন মানে বেদের বিরোধিতা করাও তাদের সমস্যা নাই এই পাঠা হোক ভেড়া হোক বা ঘোড়া হোক ঘোড়াও বৈধ কেননা পুরু পাণ্ডবের যুদ্ধের পরে বহু ঘোড়া তারা বলে দিয়েছিল এগুলাকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে গেলে আগুন লাগবে ঘি লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে আগুন ছাড়া কোনো পূজা হবে না বিয়ে করতে হবে ওই আগুন দিয়ে আগুন ছাড়া কোনো ধর্মীয় বিধান বা সামাজিক অনুষ্ঠান তাদের হয় না কেন ওরা মূলত হল অগ্নি পূজারী এসেছে ইরান থেকে ইরানরা মূলত অগ্নি পূজক ছিল সালমান ফার্সি বলেছেন আমি ছিলাম পুরোহিত পুত্র সকাল থেকে বিকাল পর্যন্ত আগুন জ্বালাইতাম কাজেই সেখান থেকে তৌহিদপন্থী এবং অগ্নি পূজারী সেরেকপন্থী দুই দলের মধ্যে যুদ্ধ হয় অগ্নি পূজারীরা পরাজিত হয় ইরানে তারাই মায়ের খেয়ে ভারতে চলে আসে ওরাই আর্য কাজেই সবকিছুর মধ্যেই তাদের আগুন আগুন লাগবেই পূজায় লাগবে যজ্ঞে লাগবে বিবাহে লাগবে মানে মানুষ যে পোড়ায় ওটাও তাদের আগুনের বিধান মানুষ বললে কি করবে কাপড় টপড় পড়ায় যে পোড়া দিলা কাপড়টা পুড়ে গেল নারীরও গুপ্তাঙ্গ বেড়ে গেল পুরুষেরও গুপ্তাঙ্গ বেড়ে গেল বর্তমানে সে ভালো একটা ওয়াজ করেছিলেন সেটা আজকে আমার সময় নয় এখন আগুন জ্বালিয়ে দেবতার পূজা নয় মিনিট কেন বলছে যেহেতু নবগ্রহ গ্রহ নয়টা যত কিছু এই পৃথিবী কার্যকর করে ভগবান স্বয়ং গ্রহদের হাতে অনেক কিছু দিয়ে দিয়েছেন এক এক গ্রহের হাতে এক এক ক্ষমতা আছে নবগ্রহ শনি একটা গ্রহ শনির আকরা আছে কিন্তু আমাদের ওখানে শনি গ্রহের পূজা করা হয় সেখানে সোম একটা দেবতা তাদের এই বুধ একটা দেবতা বৃহস্পতি একটা দেবতা এক একটার নাম গ্রহের জন্য দিয়ে দিয়েছে আমরা পাতে পড়েছিলাম নয় নবগ্রহ নয়টা গ্রহ সেগুলা হাতে ভগবান বা ঈশ্বর দায়িত্ব দিয়ে চেয়েছেন পৃথিবীর ভালো মন্ত্র নিয়ন্ত্রণের জন্য এই জন্য নয় মিনিট তিনি নির্ধারণ করেছেন নয়টা গ্রহ যেন সন্তুষ্ট থাকে এবং করোনা ভাইরাস যেন উঠে যায় এই এগুলা হলো কুসংস্কার ছোটকালে দেখতাম কলেরা বসন্ত আসতো এলাকায় চিকিৎসা তো ছিলই না তেমন ভুল চিকিৎসা ছিল মানুষ মারা যেত ইতিমধ্যে রাত্রে সিঙ্গা ফুকাইতে এক কবিরাজ সাহেব নাম বলবো না দূরের আরেক গ্রাম থেকে রাত্রে আওয়াজ আসতো আরেক কবিরাজকে জিজ্ঞাসা করলাম রাত্রে সিঙ্গা ফুকে কেন বলে বুঝবে না কলেরা হলো একটা দেবতা বসন্ত হলো একটা দেবতা যে পর্যন্ত সিঙ্গার আওয়াজ যায় ওই পর্যন্ত কলেরা এবং বসন্তের দেবতা আসে না যে যদি ওই কবিরাজের ধরে কবিরাজ ফুকায় গোরস্থানের পাশের থেকে কেন গোরস্থানের পাশে কেন যে গোরস্থানে হিন্দুদের দেবতা ঢোকে না দৌড় দিয়ে গোরস্থানে যে আক্রমণ করতে আসে অমনিও গোরস্থানের মধ্যে ঢুকে পড়ে আবার যখন চলে যায় তখন আবার বেড়ে আসে সিঙ্গা ফোকানো শুরু করে এইটা কেন আমাদের নিজেদের দেখা তারপরে দেখেছি নানার বাড়ির এলাকায় হুবুসুনি কলেরা এবং বসন্তের দেবতা আসতো ছেলেরা মুখের মধ্যে কালি টালি দিয়ে হুবুচুনি এক দেবতা দুধ কলা খায় হুবুচুনির একটি ছেলে নগরে বেড়ায় হুবুচুনির মাকে দেখে যে করবে হেলা কোলের সন্তান কেড়ে নিয়ে মারবে এক ঠেলা হুবুচুনিরে কিছু দাও এই হুবুচুনি দেবীকে দেব দেবতাকে ভোগ চাওয়ার জন্য হিন্দু ছেলেপেলা সহ কিছু ভকাটে পোলাপান রাস্তায় নেমে যেত হুবুচুনি দেবতা এখন এই করোনার দেবতা ভারতীয় সরকার দুষ্ট দেবতা মনে করে খালি বাসনও বাজাইল আবার ভালো দেবতা গ্রহের কোনো দৃষ্টি কিনা এই জন্য তারা মোমবাতিও বাজাইল আমাদের দেশের বুদ্ধিজীবীরা নাকি অনেক লেখাপড়া করে অনেক জ্ঞানী তাদের কথা সরকারও শুনে বলে দিল বৈশাখী করতে হবে দৌড় একটা মানল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকার সেটাকে কাউন্ট করে নিয়ে বাস দিবস ঘোষণা করে দিলেন তাদের এত পাওয়ার এত ক্ষমতা আসলে তো বেহুদা আসলে তো হলো পন্থী আসলে তো হলো নির্বোধ আহম্মক ছাড়া কিছু না বেদাতিরা বেদাত বানায় হিন্দুরা তাদের ব্রাহ্মণা যা কালে ওইটাই তাদের ধর্ম আর আমাদের সংস্কার কর্মীরা সংস্কৃতির কর্মীরা বাইর করেন নিজেরা বসে বসে কিছু তাদের ফালতু কার্যক্রম যেটা তারা পয়সা নষ্ট সময় নষ্ট দেশের সুসংস্কৃতি নষ্ট মানুষের সময় নষ্ট মাত্র সময় তো উপস্থিতি এবং যারা শুনতে পাচ্ছেন সারা পৃথিবীর শরীয়ত হলো বাস্তব শরীয়ত হলো সায়েন্টিফিক সায়েন্টিফিক বলবো না সায়েন্সই শরীয়তের অনুকূলে এটা হলো বাস্তব কথা শরীয়তের বিধিবিধান বলে দিয়েছি এখনো ধাঁধা আছে অনেক জায়গায় এক বক্তব্যে সবকিছু পৌঁছে না আবার আমি বলে দিচ্ছি প্রশ্ন আসছেই কিছু কিছু রোগ সংক্রমক কিছু কিছু রোগ সংক্রমক নয় হাদিস সাহি একই হাদিসের দুই অংশ এবং যেখানে সংক্রামক হয় সেখানে ঢুকবেন না যেখানে সংক্রমক আছে সেখান থেকে বাহিরে যাবেন না সারা পৃথিবী যে বিধান পালন করছে এটা একেবারে ইসলামের দেওয়া আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে কারেক্ট যা তাই হাদিস আলোচনা করেছি হাদিস আর আলোচনা করব না দ্বিতীয় বিধান যেটা আবার খেয়াল করে নেই যেহেতু চলছে বিষয়টা সেটি হলো আজান দিবেন আজানে জামাতের কিছু লোক সরকারের বাড়িয়ে দিতে হবে কমপক্ষে দশজন জন করতে হবে অক্তিয়ায় আর জুমায় চল্লিশ জন করতে হবে যাতে একটা স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে এটা আমাদের দাবি আর কি দাবি মানে হলো দৃষ্টি আকর্ষণ কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারের আইন আছে ততক্ষণ আমরা মেনেই চলবো কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে মাত্র না হলে জুমার কোনো ভাব থাকছে না এতে একেবারেই আধা বিরানি বলতে হবে আর আজানের সময় কিন্তু এটা পালন করছেন না আজানের পরে জালা সল্লু ফিরে হালিকুম কোন মসজিদ থেকে আসছে না কিন্তু অবস্থায় এটা শূন্য কায়েম করে দিন আহলে হাদিসদেরকে আগে কায়েম করতে হবে যেহেতু আছে বিধান সেই বুখারীর হাদিস আজানের পরে আলা সাল্লু ফিরে হালেকুম এইটুকু বলে দিবেন আর হানাফি ভাইরা যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মুখে তো মেলা কিছুই বলছেন হাদিসটা একটু আমল করে দিন আলহামদুলিল্লাহ যারা আসেন আসবেন এই হলো মাস্ক নিয়ে এখনো কথা চলছেই মাস্ক পরে সালাত আদায় করা বৈধ যেহেতু ওজোর আছে আমি আরো দৃঢ় কণ্ঠে এখান থেকে পরিষ্কার হয়ে বলে দিচ্ছি যে মাস্ক পরে নাকের মধ্যে ঢেকায় এরকম কাপড়ের যেটা সেটি দিয়ে সালাত আদায় করা বৈধ তবে মসজিদে আপনারা যদি নিজেরা যায় নামাজ নিয়ে আসেন সবচেয়ে বেশি ভালো হয় নিজেরা যায় নাজবুর সালাত আদায় করলেন ঘরে গিয়ে ধুয়ে ফেললেন আর মসজিদের যারা আছেন তারা মসজিদকে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই তিন নম্বর লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো এই ভাইরাস কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর ডাক্তার সেটা ধরতে পারেন নাই যা চলছে সবই অনুমান এটা আমার কথা নয় আমি ডাক্তারদের এবং সারা পৃথিবীর সকল যা কিছু যতটুকু সম্ভব দেখার আমি সব দেখছি বোঝার চেষ্টা করছি ডাক্তারদের লাস্ট কথা হলো এটা কি ভাইরাস তারা এখনো ধরতে পারেন নাই থাকো যে থাকছে এটা অনুমানের উপরেই ওষুধ যেগুলা খাচ্ছেন সব অনুমানের উপরে কুইনিনই খান এখন আবার সেই ম্যালেরিয়ার কুইনিন খাওয়ানো হচ্ছে ভারত থেকে ট্রাম জোর করে নিয়ে গেল আচ্ছা কালকে আসলে এক ডাক্তার সাহেব বলছে কৃষি বিশ্ববিদ্যালয়ে কিচ্ছু লাগবে না ইথানল গরম পানিতে দিয়ে শুধু ভাপ নেন এতেই মরে যাবে সবকিছু ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীতে ম্যালেরিয়ার ওষুধ বলেন এই বলে সে সব অনুমানের উপরে এখনো পর্যন্ত করোনা কি এটা পাচ্ছে না ধরতেই পারে নাই আল্লাহর রহমতে যেখানে আগে এসেছে সেখান থেকে আগে উঠে যাচ্ছে আগে মরে যাচ্ছে এইটাই বড় কথা তবে সতর্কতা অবলম্বন আইন আমরা করব করে যাচ্ছি আলহামদুলিল্লাহ সেটা অন্য বিষয় কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর বৈজ্ঞানিকেরা ডাক্তাররা করোনা কি এখন পর্যন্ত তারা কিছুই ধরতে পারেন নাই দুই নম্বর পয়েন্ট ইনফরমেশন যেটা সেটা হলো এই করোনা মুহূর্তে মুহূর্তে আকৃতি চেঞ্জ করে বর্তমান যে আকৃতিতে আছে সেই আকৃতিতে ওষুধ বানায় পাঁচ মিনিট পরে তার আকৃতি চেঞ্জ করে ফেলে ওই ওষুধ আর কাজ করছে না অদ্ভুত এক তত্ত্ব পেলাম এটা কয়েকবার মানে কয়েকশো বার নাকি আকৃতি চেঞ্জ করেছে এই মুহূর্তে যে অবস্থায় আছে ওষুধ বহু চিন্তা করে করে কিটা মারা যায় সেটা চেষ্টা করছে কিন্তু এন্দুরের মতো আরেক জায়গায় চলে যাচ্ছে আকৃতি চেঞ্জ করে ফেলছে আকৃতি চেঞ্জ করার পরে আর এই ওষুধ কাজ করছে না এইরকম মারাত্মক বিষয় আল্লাপাক পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আপনি আর্মি দিয়ে বিমান বাহিনী দিয়ে নৌবাহিনী দিয়ে বহুত কিছু ঠেকাতে পারবেন মুসল্লিও ঠেকাইতে পারবেন কিন্তু করোনা ঠেকাবেন কি দিয়ে এটা না হয় মানুষের সতর্কতার জন্য আপাতত স্তব রয়েছে যত ধনী যত শক্তিশালী দেশ তত আক্রমণ বড় আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন শক্তি দিয়ে হয় না যত দুর্বল দেশ নেপাল ভুটান সবচেয়ে পৃথিবীর দুর্বল দেশ সেখানে নাই বাংলাদেশে নাই বললেই চলে আলহামদুলিল্লাহ এবং আমার ধারণা এক দুই সপ্তাহের মধ্যে দুর্বল হয়ে এটা উঠে যাবে আল্লাহ তুমি তুলে নাও যেন আমরা জুমা জামাত করতে পারি যারা জুমা জামাতে উপস্থিত হন তাদের খুব কষ্ট হচ্ছে সিয়াম যেন তারা পালন করতে পারেন তারা যেন ঈদ পালন করতে পারেন তারা যেন মসজিদে আসতে পারেন তারা যেন তারাবির সালাত আদায় করতে পারেন আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও এটা তো সামান্য বিষয় আল্লাহ পাক বলেছেন সেটা সামনের জুমায় যদি আসে সেগুলা বলবো এই যে পানি পান করছো আমি যদি মাটিতে শুষে নিয়ে যাই কি পান করবা তিন পাঁচ দিনে মরে যাবা সুরা মুলকের শেষ আয়াত সুরা আল কাসা যতটুকু মনে পড়ছে এই যে সূর্য তুললাম যদি না ডুবাই পুড়ে মারা যাবে এই যে রাত করলাম যদি আর সূর্য আমি না তুলি যদি রাত্রে ঘুমন্ত অবস্থা আজাব এসে যায় সুরা আরাফে যদি সকালে কাজ করতে আদা এসে যায় কি দিয়ে ঠেকাবে কোনো ওষুধ দিয়েও নয় কোনো চিকিৎসা দিয়েও নয় কোনো সতর্কতা দিয়েও নয় কোনো প্রশাসনিক কর্মকর্তা দিয়েও নয় কর্মচারী দিয়েও নয় কোনো আর্মি দিয়েও নয় আল্লাহবাক সেটাও দিতে পারেন আর এই আজাবের পরে যদি মানুষ শিক্ষা না নেয় আল্লাহ পাক সে ব্যবস্থাও করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে পরবর্তীতে আজাব গজবের অন্য কিছু আলোচনা হবে বলে আলোচনা হবে اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সম্মানিত মুসল্লি সারা দেশে যারা শুনছেন অভাব হাতছানি দিচ্ছে তো বেশি অভাব পড়বে বলে আমার মনে হয় না কারণ খাদ্য আছে উৎপাদনও হয় সরকার শুধু কৃষি বোর্ড থেকে বাড়িয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ কৃষকরা তাদের দায়িত্ব পালন করবেন কেন এখন যদি কাপড় দেন টাকা দেন সে খাবে কিভাবে খাইতে তো হবে ধান চাল চাল খাইতে হবে চালের উৎপাদন বাড়াতে হবে কৃষি ঋণ দিতে হবে যে ঋণ দিয়েছেন সেটা শুধু শিল্পপতিদের দিয়েছেন কৃষকদের দেননি বাজেট চেঞ্জ করতে হবে ফোক যেটা নির্ধারণ করে সেটা চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ কৃষি উৎপাদন আছে দেশে অভাব পড়বে থেকে থেকে জায়গায় জায়গায় কিন্তু জাতীয় পর্যায়ের পড়বে বলে আমার কাছে ওই রকম মনে হচ্ছে না কিন্তু উপস্থিত অভাব পড়ে গেছে ভালো ভালো মানুষেরা বেশি অভাবে পড়েছেন সারা বিশ্বের যে পর্যন্ত এই মাইক আওয়াজ শুনতে পাচ্ছেন তারা আশা করি বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দুর্বল মানে দরিদ্রদের জন্য আপনারা যেভাবে পারেন আপনারা কালেকশন করবেন আপনারা জড়ো করবেন একটা চাপ আসবে মোটামুটি ভাবে ধারণা করা হচ্ছে সেটা যেন মোকাবেলা করা সম্ভবপর হয় আমাদের কাছে মানুষের হাত পাতে খুব সমস্যায় পড়ে যায় আর আপনারা এই দিকে দৃষ্টি রাখবেন যারা বাহিরে আছেন عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى اعلى واولى واعز واجل واتم واهم واكبر